আবদুল্লাহ রদিল্লাহ তালাহুতে হতে বর্ণিত যে একবার নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম সুরা আর নাজম তেলাওয়াত করেন অতপর সেজদা করেন তখন উপস্থিত লোকদের এমন কেউ বাকি ছিল না যে তার সঙ্গে সাজদা করেনি কিন্তু এক ব্যক্তি এক মুঠো কঙ্কর বা মাটি হাতে নিয়ে মুখমণ্ডল পর্যন্ত তুলে বলল এটাই আমার জন্য যথেষ্ট আবদুল্লাহ রদিল্লাহ তালাহু বলেন পরে আমি এ ব্যক্তিকে দেখেছি যে সে কাফির অবস্থায় নিহত হয়েছে